করেন এই রমাদান যেন আমাদের জীবনে যারা আমরা ভুলে আছি কিছু বিভ্রান্তির মধ্যে আছি আমাদের জন্য একটা যেন টার্নিং পয়েন্ট হয় যেন আমরা সমস্ত ভুল ছেড়ে সত্যের দিকে ফিরে আসতে পারি যেন আমরা পাপ ছেড়ে পুণ্যের পথ ধরতে পারি যেন আমরা অন্যায় দুর্নীতি এবং যত খারাপ অমঙ্গল এবং যত মন্দ বিষয় রয়েছে সব ত্যাগ করে কল্যাণপূর্ণ ভালো এবং আরও সুন্দর সুন্দর জিনিসের প্রতি আমরা ফিরে আসতে পারি আল্লাহর দিনের প্রতি ফিরে আসতে পারি আল্লাহর রেজা মন্দির প্রতি ফিরে আসতে পারি আল্লাহর ভালোবাসা থেকে যারা দূরে আল্লাহর মাহাব্বতের দিকে তার রাসুল সাল্লাহ সাল্লামের মাহাব্বতের দিকে ফিরে আসতে পারি সে তফিক কামনা করে আজকের মতো আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমাদের আজকের বিষয়টিও ফিরে আসার বিষয় এবং সেটি হচ্ছে তাওবা রমাদান ও তওবা রমাদান কিভাবে তাওবার স্কোপ তৈরি করে বা রমাদানের নানা কর্মসূচির মধ্যে তওবার কি কি উপকরণ রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক তবা একটি মহান একটি ম্যাথড এটাকে আমি বলছি একটা ম্যাথড এই ম্যাথডটা আল কোরআনে আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন আর তিনি তার প্রিয় বান্দাদের অনেককেই তবার সুযোগ দিয়ে দিয়ে এক্সাম্পল তৈরি করেছেন এবং প্রথম মানুষ যিনি প্রথম নবী তাকে প্রথম তবা করার এক্সাম্পল এবং দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন আর সুরাল বাকারার মধ্যে কোরআনের আরও বিভিন্ন জায়গা তিনি সে এক্সাম্পলটি পেশ করেছেন ফাতালাক্কা আদমের রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আদম তার রব থেকে অনেকগুলো কালেমা শিখলেন তারপরে আল্লাহ তাকে ক্ষমা করলেন এখানে ফাচা বা আলাই মানে ক্ষমা করা তওবার দুটো অর্থ হতে পারে তওবা একটি অর্থ হচ্ছে ফিরে আসা যখন বান্দা তওবা করে তার মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা যেমন আল্লাহ তালা আল কোরআন বলছেন ইয়াইহ্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তৌবাতান নাসুহা হে মান্দার লোকেরা তোমরা আল্লাহর কাছে ফিরে আসো সিনসিয়ারলি আল্লাহর কাছে সিনসিয়ারলি তওবা করো মানে আল্লাহর কাছে সিনসিয়ারলি একনিষ্ঠভাবে ফিরে আসো এটা হচ্ছে আর তৌবাতুন্নাসুহ মানে সিনসিয়ার তওবা এর স্বরূপটা কি এর ডেসক্রিপশনটাকে আমরা একটু পরে বলছি আর যখন তৌবা আল্লাহর কথা বলা হয় যে আল্লাহ তৌবা করছেন তার মানে হচ্ছে আল্লাহ কবুল করছেন বান্দার তওবাটাকে আল্লাহ কবুল করছেন যে ফাতা বা আলাইহ আই ফাতা বা আল্লাহ আলাইহি আই আলা আদম আল্লাহ তালা আদমের উপরে তওবা করলেন মানে তো আদমের তওবাটাকে কবুল করলেন বিষয়টা হচ্ছে এই এইভাবে আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে এবং এটাই হচ্ছে মূল মোরাদ বা উদ্দেশ্য তাহলে রমাদান আমাদেরকে কিভাবে তওবা শেখাচ্ছে বা তওবাতে অনুপ্রাণিত করছে তওবার পথটাকে সুগম করছে আমরা সে আলোচনা যাব তার আগে তওবার শর্তগুলো কি সেটা আমরা জেনে নেই তওবা শর্তগুলোর মধ্যে রয়েছে তওবা শর্ত বলতে আমরা অবশ্যই আত্মৌবাতুন্নাসোহ যেহেতু ওটাই হচ্ছে আদর্শ তওবা কমপ্লিট সিনসিয়ার তওবা পরিপূর্ণ তওবা অতএব তার কন্ডিশন বা শর্তগুলো জানাটা খুব জরুরি যেখানে এই কন্ডিশনগুলো পাওয়া যাবে সেটি হবে সিনসিয়ার এবং সত্যিকার তওবা এক নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া যদি কেউ কোনো ভুল করে ফেলে এই ভুলটা হতে পারে যে সে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে তুমি সিয়াম পালন করো রমাদান মাস কিন্তু সে সিয়াম ভাঙল অথবা ঢাকার কিংবা কোনো শহরের বাংলাদেশের কোনো শহরের রাস্তায় সে প্রকাশ্যে খাবার খেলো অথবা হোটেলে খাবার খেলো অথবা দোকান থেকে কলা কিনে সবার সামনে খেলো যদিও এটাও ঠিক যে সে গোপনে খেলেও তার রোজা ভেঙে যাচ্ছে এটা হচ্ছে একটা কথার কথা আমি বললাম একটা দুঃখের কথা যেটা আজকে আমাদের চোখের সামনে অহরহ ঘটছে কত মানুষ রামাদানের যে হরমা যে সম্মান যে মর্যাদা মহান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে ব্রেক করছে সেটাকে ভেঙে দিচ্ছে সেই মর্যাদার অবমাননা করছে যদি কেউ প্রকাশ্যে কোনো কিছু পানাহার করেন হোটেলগুলো ওপেন রাখেন খাওয়ার দিনের বেলা রমাদানের দিনের বেলায় এই আয়োজনগুলো করেন আরও ভয়ঙ্কর হচ্ছে প্রকাশ্যে ধূমপান করা অপ্রকাশ্যে ধূমপান করা অবশ্যই এটা পাপের কাজ কিন্তু প্রকাশ্যে ধূমপান করা কারণ ধূমপান এটা একটা হারাম কাজ সেটি রমাদানের দিনে প্রকাশ্যে করা কি ভয়ঙ্কর ধূমপানের সর্বসম্মতিক্রমে রোজা ভঙ্গ হয় তিনি রোজা ভঙ্গ করছেন হারাম কাজ হারাম একটা জিনিস স্মোক বা পান করার মাধ্যমে এটা দুঃখজনক এটা দুঃখজনক যাই হোক আমরা বলবো যে অনুতপ্ত হওয়া এভাবে আল্লাহর কোনো নির্দেশ যদি লঙ্ঘন করেন অথবা আল্লাহ যা নিষেধ করেছেন সে নিষিদ্ধ কাজটি রামাদানের মধ্যে করে ফেলেন তাহলে তাকে অনুতপ্ত হতে হবে এটা সিনসিয়ার তবার প্রথম শর্ত আল্লাহ আমি কি ভুল করেছি এই অনুতপ্ত হওয়ার নানা ক্লজ কিন্তু রমাদানের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন যেমন একটি হাদিসে এসেছে যে যখন তোমাদের কেউ রোজার দিনে অবস্থান করে তখন সে যেন কোনো পাপের কাজ না করে অশ্লীল কথা না বলে আহাদুন আও যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে লাগতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার দুবারে কথা বলে এর মধ্যে কিন্তু তহবার একটা উপকরণ আছে সেটি কি আমি ঝগড়া করব না আমি আল্লাহর দিকে ফিরে এসেছি আল্লাহর দিকে আরও এগিয়ে যাব আমি আমি কোনো পাপের সাথে সম্পৃক্ত হব না তাহলে এই যে একটা আয়োজন অন্য সময় দেখা গেল যে হয়তো লেগে গিয়েছে রমাদানের মধ্যে মানে সেই সুযোগটা অনেক কম কারণ মানুষ আগে থেকে সতর্ক থাকে হজের মধ্যে যেমন সেই সুযোগটা কম কারণ আল্লাহ তালা সে সুরার মধ্যে আল কোরআনের মধ্যেই বলে দিয়েছেন ফামান ফারাদাফি হিন্দাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা হাজ যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজের নিয়াত করে তাহলে হজের মধ্যে কোনো অশ্লীল কথা নেই কোনো পাপ নেই কোনো ঝগড়াঝাটি নেই এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু একটা পরিবেশ তৈরি করা হয়েছে রমাদানের মধ্যে সে পরিবেশ তৈরি করা হয়েছে ফলে মানুষ খুব দ্রুত তহবার দিকে আসতে পারে আপনি চিন্তা করুন একটি লোক আপনার সাথে ঝগড়া করতে আসছে আর আপনি বলছেন ভাই আমি দাস তাহলে ওই লোকটার কি অবস্থা হবে তার মধ্যে একটা অনুতাপ তৈরি হবে সে ভাববে আহা এমন একটা ভালো লোকের সাথে আমি কথা বললাম তার মধ্যে আফসোস তৈরি হবে এটা হচ্ছে তবার প্রথম জিনিস এই আয়োজনটা আসলে ইসলাম করে দিয়েছে কারণ সবগুলো মানুষ ভালো অল্প কিছু দুর্বৃত্ত মানুষ তাদের মধ্যে যেন আফসোস হয় সেই জিনিসটা রামাদান আমাদের সামনে করে দিয়েছে তাহলে তহবাতুল নাসুহের প্রথম শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া দ্বিতীয় শর্ত হচ্ছে সাথে সাথে যেই পাপের মধ্যে সে লিপ্ত ছিল সেই পাপ থেকে বিরত হওয়া সে পাপকে বর্জন করার সাথে সাথে আহা একই আমি কি করছি এ বলে সে পাপকে বর্জন করবে যার মধ্যে পাপের অনুতাপ আসেনি সে পাপ বর্জন করতে পারবে না এই জন্যই প্রথম শর্তটা হচ্ছে অনুতপ্ত হওয়া দ্বিতীয় শর্তটি হচ্ছে অনুতপ্ত হওয়ার পরে যদি সে পাপের মধ্যে থেকেই যায় তাহলে এটা অনুতাপ হওয়ার অনুতপ্ত হওয়ার লক্ষণ নয় লক্ষণ হচ্ছে সে সেটাকে বর্জন করবে এবং তৃতীয় আরেকটি শর্ত আছে এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক শর্ত সেটি হচ্ছে অনুতাপ করে সেটাকে বর্জন করায় যথেষ্ট নয় তাকে কমপ্লিট তবা করতে হবে অর্থাৎ তাকে এই কমিটমেন্ট এবং এই পন করতে হবে যে ভবিষ্যতে এই কাজটিকে সে রিপিট করবে না সে পুনরায় এই পাপটিকে রিপিট করবে না এটা শর্ত এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে তাকে করতে হবে কারণ এটা হচ্ছে অনেকটা সফটওয়্যারের মধ্যে একটা অর্ডার সেট করার মতো সে যখন তবা করছে তখন একটা একটা অর্ডার সে সেট করছে তার চিন্তার সফটওয়্যারে যে সে কখনো আবার এ কাজটিকে করবে না কারণ এটা তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই জিনিসটা যদি সে এখনই নির্ধারণ না করে তাহলে ভবিষ্যতে সে বারবার করবে কারণ তার এমন কোনো কমিটমেন্ট ছিল না কিন্তু এই কমিটমেন্টের কারণে সে ভবিষ্যতে যখন আবার করতে ইচ্ছে করবে তখন বলবে যে না তুমি তো কমিটমেন্ট করেছিলে পন করেছিলে আল্লাহর কাছে ওয়াদা করেছিলে যে এই পাপটি তুমি করবে না ফলে তবার এই তিনটা হচ্ছে মৌলিক যে কোনো তবার ক্ষেত্রে এই তিনটা থাকতেই হবে আল্লাহর হকের ক্ষেত্রে তিনটাই যথেষ্ট যারা সালাত এখনও পড়ছেন না তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুতপ্ত হবেন এখন থেকে তিনি এই যে পড়ছেন না সেটা ত্যাগ করে পড়ার মধ্যে চলে আসবেন এবং ভবিষ্যতে কখনোই সালাদ তরক করবেন না এই প্রতিজ্ঞা করবেন আল্লাহ প্রত্যেকটা হকের ক্ষেত্রে তওবার এই তিনটা উপকরণ থাকলে যথেষ্ট কিন্তু যখন বান্দার হকের প্রশ্ন আসবে তখন এই তিনটা উপকরণের সাথে আরেকটা উপকরণ যোগ হবে সেটি হচ্ছে যেহেতু বান্দার হক যখন আমরা নষ্ট করি তার মানে হচ্ছে তার যে ক্ষতিটা করি সে ক্ষতিটা আমাকে পোষায় দিতে হবে কিরকম যেমন কেউ যদি কারো সম্পত্তি চুরি করেন তাহলে সেটা তাকে ফেরত দিতে হবে কেউ যদি তাকে কথা বলে কষ্ট দেন তাহলে তার কাছে গিয়ে মাপ চেয়ে সে কষ্টটা দূর করতে হবে তাহলে ক্ষতিপূরণটা হয় ক্ষতিপূরণ এটাকে বলা হয় দমান ক্ষতিপূরণ তাহলে এই বান্দার হকটি যেটা নষ্ট করেছে তার ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে আমরা বান্দার হকের বিষয়ে একটা ফয়সালায় আসি তখন তবাটা পরিপূর্ণ হবে আদারওয়াইজ বান্দার ক্ষেত্রে যদি কোনো ক্ষতিপূরণ আমরা না দিই বা ক্ষমা নেওয়ার ব্যবস্থা আমরা না করি তাহলে বোঝা গেল যে তার যে ক্ষতিটা হয়ে গিয়েছে সেটা সে অবস্থায় আছে এবং সে কেয়ামতের দিন এর বদলাটা সে নেবে কারণ দুনিয়ায় যদি কোনো আল্লাহর দুই বান্দার মধ্যে লাগালাগি বা ভুল বুঝাবুঝি কিংবা এক অন্যের উপর জুলুম করার পরে যদি সেটার একটা লেনদেন কমপ্লিট না হয় বোঝাপড়াটা কমপ্লিট না হয় অথবা তার বিচার না হয় তাহলে আখেরাতের বিচার অবশ্যই হবে তাহলে দেখা গেল যে এই শেষ পয়েন্টটা যদি বান্দার ক্ষেত্রে আমরা না মানি তাহলে কিন্তু তবাটা হচ্ছে না রামাদান আমাদেরকে নানাভাবে তবা উদ্বুদ্ধ করে প্রথম কথা হচ্ছে আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ তালা তবার অনেকগুলো আহ্বান তিনি জানিয়েছেন নির্দেশ তিনি দিয়েছেন তওবার পদ্ধতি তিনি বর্ণনা করেছেন এবং কি কারণে মানুষ ভুলগুলো করে এবং কিভাবে সে তওবার দিকে উত্তরণ করতে পারে সেগুলো উল্লেখ করেছেন রমাদান মাস হচ্ছে আল কোরআনের মাস যারা আল কোরআন বেশি বেশি পড়বে তারা তওবার এই উপকরণগুলো বেশি বেশি জানার সুযোগ অর্জন করবে এভাবে রামাদান আমাদের ব্যক্তিদেরকে তবামুখী করে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় একটা দিক হচ্ছে রমাদান হচ্ছে এমসাকের মাস শাহরুল এমসাক অর্থাৎ বিরত থাকার মাস কিসের থেকে বিরত থাকা আল্লাহ যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সে কাজগুলো থেকে বিরত থাকা এখন আমরা প্রতিদিন সকালে নাস্তা দুপুরে লাঞ্চ ইত্যাদি খেতে বা আরও মাঝখানে আরও অন্যান্য খাবার খেতে অভ্যস্ত এই অভ্যাস ত্যাগ করছি আমরা খাবারের অভ্যাসটা ত্যাগ করছি রমাদানের দিনের বেলায় কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা যখন বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন স্ত্রীরা আমাদের জন্য হালাল অথচ দিনের বেলায় সে হালালটাকেও আল্লাহ তালা অবৈধ ঘোষণা করেছেন এবং বলছেন যে সেটাও ত্যাগ করতে হবে আমরা সেটাও ত্যাগ করছি তাহলে যেগুলো আল্লাহ তালা সারা বছর হারাম করেছেন সেগুলো আমরা কিভাবে করতে পারি এটা আল্লাহর এই আয়োজনটা হচ্ছে আসলে তবার পরিবেশ তৈরি করার জন্য বান্দাদেরকে একটা উপলব্ধি তিনি দিতে চান আসলে যার মধ্যে কোনো উপলব্ধি হয় না সে তবা করতে পারে না ওই ব্যক্তি তওবা করার জন্য আল্লাহর তৌফিক অর্জন করে যার মধ্যে উপলব্ধি হয় যে বুঝে যে এই কাজটা করা আমার জন্য ঠিক হচ্ছে না তাহলে এই উপলব্ধিটা আসবে যিনি রোজাদার তিনি বুঝতে পারছেন যে তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছেন শুধু আল্লাহকে মহাব্বত করেন এই জন্য রোজা রাখছেন আল্লাহর প্রতি তার বিশাল ইমান সেজন্য তিনি রোজা রাখছেন আল্লাহর প্রতি তার প্রবল তওয়াক্কুল সেজন্য তিনি রোজা রাখছেন তাহলে হারাম কাজ করে আল্লাহকে তিনি অখুশি কেমনে করতে পারবেন যদি করে থাকেন সাথে সাথে তার এই যে সিয়াম সাধনার এই যে নানা ইন্টেন্সিভ বিষয়গুলো তার প্রবল ইমান প্রবল তাকুয়া যেগুলো তিনি অর্জন করেছেন সিয়াম সাধনার মাধ্যমে এগুলো তাকে তওবার দিকে ঠেলে দেয় ঠেলে দেয় তার মধ্যে একটা আফসোস হবে হায় আল্লাহ যে আল্লাহর জন্যে আমি সারা রাত জেগেছি যার কাছে দোহাত তুলে আমি কেঁদেছি দোয়া করেছি রাত ভর তাহার জুদে আমি দিনের বেলা কি করে তার নাফরমানি করতে পারি তার অবাধ্য হতে পারি কিভাবে আমি ঘুষ নিতে পারি কিভাবে আমি সুদ গ্রহণ করতে পারি এই আল্লাহ তো আল কোরআনের সুরা আর রোমের মধ্যে সুরা আল বাকার বেশ কয়েকটি আয়তে সুরা আর নেসার মধ্যে সুরা আল ইমরানের মধ্যে এই চারটা সুরাতে এক্সক্লুসিভলি তিনি সুদ নিতে আমাদেরকে নিষেধ করেছেন ঘুষের কথা আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ঘুষ নেয় আর যে ঘুষ দেয় সে জাহান নামে তাহলে দিনে রোজা রেখে অথবা রাত্রে কিয়ামুল্লাইল করে এরপরে আবার দুর্নীতিতে আমি সম্পৃক্ত হবে এটা কিভাবে সম্ভব তার সিয়াম তার কিয়াম তাকে তবা করতে উদ্বুদ্ধ করে ঠিক তেমনি আমাদের অনেকেই এই সমাজের মধ্যে আমরা দেখি এই প্রচলিত মুসলিম সমাজের মধ্যেই একে অন্যের সম্পদ আত্মসাত করে ধনীরা গরিবদেরকে নির্যাতন করে মালিকরা শ্রমিকদেরকে তার প্রাপ্য দেয় না এই যে একটা বড় গ্যাপ এই গ্যাপটা অনেকাংশে দূর হয়ে যায় যখন এই যেটাকে আমরা বলি শাহরুজ সাদাকাহ শাহরুজ জাকা শাহরুল ইনফাক ফিসাবিল্লা আল্লাহর পথে ব্যয়ের মাস সাদাকার মাস এই মাসে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম অনেক দান খরাত করতেন তার সাথে সাহাবারা করতেন আর সেই ট্র্যাডিশনটাকে ধরে রেখে আজকের মুসলমানরাও প্রচুর পরিমাণে দান খয়রাত তারা করে থাকে এর মাধ্যমে সামাজিক একটা বন্ধনটা দৃঢ় হয় তাকাফুলটা বাড়ে একের প্রতি অন্যের ভালোবাসা তৈরি হয় ধনিক শ্রেণীর প্রতি গরিবদের যে একটা বিদ্বেষ ছিল সেটা কমে যায় আবার ধনী এবং গরিবের মধ্যে যে ব্যাপক ব্যবধান ছিল সাদাকা এবং দান গরিবদের কাছে পৌঁছাতে গিয়ে ধনিক শ্রেণী তাদের সাথে একটা ইন্টারাকশন এবং সুসম্পর্ক গড়ে তোলে এর ফলে কি হয় এর ফলে যে একটা মানে ধনীরা গরিবদের সম্পত্তি আত্মসাত আরও বেশি বেশি করার যে প্রবণতা ছিল সেটা কমে যায় মানে জুলুম নির্যাতন এভাবে কমে যায় আর যিনি হয়তো আজকে তার গরিব ভাই বোনদের কথা স্মরণ করে তাদেরকে আজকে হেল্প করছেন তিনি হয়তো মনে মনে সিদ্ধান্ত নেবেন এই দেওয়ার মধ্যে তো দারুণ মজা দেখি আসলেই মজা কারণ ত্যাগে যে মহিমা তার যে আনন্দ এটা কিন্তু ভোগের মধ্যে আর বেশি বেশি আত্মসাত করার মধ্যে নাই আত্মসাত যে করে সে ভীত সন্ত্রস্ত তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে আর আজকাল তো মিডিয়ার যুগ মানুষের দুর্নীতিগুলো যদি একবার প্রকাশ হয়ে পড়ে তখন তার সব শেষ ফলে মানে এইভাবে দান খরাতের মধ্য দিয়েও জালিম শ্রেণী আত্মসৎকারী ব্যক্তিরা বা প্রতিষ্ঠানগুলো তাদের তবা করার একটা সুযোগ পায় এবং সেটা কার্যত ঘটেও এভাবে যদি কেউ বায়তুল্লাহ ওমরা করতে যান আমরা নিজেরাও দেখেছি আল্লাহ একবার মসজিদে নবাবিতে ঢুকেই দেখলাম যে একজন লোক কেঁদে দিচ্ছে কাঁদছে আর কাঁদছে তার চোখ দিয়ে পানি ঝরছে কেন কি হলো রে ভাই কেউ মারা গিয়েছে নাকি না রে ভাই জীবনে কোনোদিন সালাদ পড়ি নাই আল্লাহর কথা স্মরণ করি নাই এরকম একটা অনুভূতি তখন চলে আসে বায়তুল্লাহ আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আমরা কত লোককে দেখেছি নিজের জীবনের অতীত গুনাহের জন্য ভেউ ভেউ করে কাঁদতে দেখেছি আল্লাহ একবার অমরা সে অমরার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে রমাদান মাসে এভাবে আরও অন্য সব ভালো ভালো কাজের প্রতি এতেকাফ এতেকাফের মধ্য দিয়ে এতেকাফের যখন সে ইবাদতে নিযুক্ত হয় আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার সুযোগ পায় আল্লাহর কাছে ধর্ণা দেওয়া মানেই আসলে তওবা তওবার সুযোগ অবারিত হয় প্রিয় দর্শক আজকে আমাদের সময় শেষের পথে আসুন আমরা রমাদানের সুযোগটা গ্রহণ করি আল্লাহর কাছে তবা করি আল্লাহ যেন আমাদের সবার পাপকে ক্ষমা করে দেন আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনো ভুলের মধ্যে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন আর আমরা যারা হেদায়তের পথে চলার চেষ্টা করছি দিনের সঠিক সমঝতা দান করেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ যেন কোরআন সহি সন্না এবং সহি ইসলামের উপর আমাদের থাকার তৌফিক দেন আল্লাহর কাছে সেই আশা সেই দোয়া রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি হাদা ওসাল্লাহ সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته